এটা মানুষের জীবনে চলেই আসে মানুষ চাইলেও মানুষ তার স্বভাবগত কারণেই সম্পূর্ণ এটাকে পরিহার করে চলতে পারে না হয় কারো অনেক বেশি বন্ধুত্ব হয় অনেক বেশি মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় অনেক বেশি গভীর বন্ধুত্ব হয় আর অনেকের ততটা হয় না এরকম কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু মানবীয় স্বভাবের কারণেই প্রতিটি মানুষের নারী হোক বা পুরুষ হোক তার কিছু না কিছু মানুষের সঙ্গে রিলেশন গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং বন্ধুত্বের সম্পর্কটা এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা মাতা ভাই বোন আপনজনদের চেয়েও মানুষের জীবনে তার বন্ধু বেশি প্রভাবক হয়ে ওঠে তার জীবনে বন্ধু অনেক বেশি ভূমিকা রাখতে শুরু করে এবং বন্ধুর প্রভাব তার জীবনের উপর পড়তে থাকে এবং এই জন্যই হাদিসে পাকের মধ্য নবী আকরম সাল আলী আসাল্লাম বলেছেন যে আলমার ও আলা দিন খালিলিহি মানুষ কিন্তু তার যে খালিল তার যে বন্ধু তার চালচলন তার রীতিনীতি উপরে মানুষ তার অজান্তেই উঠে যায় সেটাকে সে অনুসরণ করতে থাকে কাজেই ফাল্যাংজুর আহাদুকুম্মাইয় খালিল কোনো ব্যক্তি বন্ধুত্ব গ্রহণ করার পূর্বেই বিবেচনা করে নিবে যে আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি বা কার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠছে এটা আগে থেকেই বিবেচনা করার জন্যে নবী আকরম সাল আলহি আসাল্লাম উম্মদকে নির্দেশ দিয়েছেন কাজেই বন্ধুত্ব এটা যেমন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আবার যদি সেটা ভুল হয় এখানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি কেউ ভুল করে তাহলে এই বন্ধুত্বই তার জীবনকে সর্বনাশ ঘটিয়ে দিতে পারে তার জীবনে পতন ডেকে আনতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন স্বয়ং তার নবীকে বলছেন ওয়াসবির নফসাকামা আল্লাহ বিল আশি ওয়াজহা আপনি আপনাকে তাদের সঙ্গে জড়িয়ে রাখুন যারা তাদের রবকে ডাকে বিল গাদাত বলে আশি সকাল সন্ধ্যা সব সময় তাদের রবকে ডাকে ইউরিদুন আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারা আল্লাহকে ডাকে আনহুম দুনিয়া আপনি এই আল্লাহর জিকিরকারী সকাল সন্ধ্যা আল্লাহর নাম উচ্চারণকারী এই মানুষগুলোর থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে আপনি দৃষ্টি নিবদ্ধ করবেন না দুনিয়ার কিছু জৌলুস আর দুনিয়ার কিছু প্রভাব এবং প্রতিপত্তির লালসায় উদ্দেশ্যে ওয়ালা তুতি আমান আকফাল্লা আকল বাহু আং জিক্রিনা এবং কোনোদিনও তার পথ অনুসরণ করবেন না ওই ধরনের মানুষ যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি অত্যাবা আহওয়াহ এবং সে তার নিজের খাহেসাত এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নবীকে বলছেন কাদের সঙ্গে মিশতে হবে কাদের সঙ্গে মিশতে হবে না স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা জাকিরিন যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহকে ইয়াদ করে সকাল সন্ধ্যা যারা সবসময় আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথা স্মরণে রাখে অসবির নফসাক আপনি তাদের সঙ্গে নিজেকে জুড়ে রাখুন আর তাদের সঙ্গে মিশবেন না তাদের পথ অনুসরণ করবেন না মানে না আকাল বাহু আং জিক্রিনা যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি তারা আমার কথা মনে করে না আখরাতের কথা তারা কখনো স্মরণ করে না বরং তারা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে যখন এ কথা বলছেন কাজেই আমাদের জন্য সেই বিষয়ে সেই নির্দেশনা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সুপ্রিয় দর্শক আমরা এই একই বিষয় নিয়ে বিগত পর্বে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি আলোচনা করেছি যে কি কি বৈশিষ্ট্যকে সামনে রেখে একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করার নির্দেশনা ইসলাম দিয়েছে এবং সেটা অবশ্যই সালেহ এবং নেককার হওয়া উচিত আর যদি গায়ের সালেহ হয় তাহলে তার বন্ধুত্ব এবং তার সাহচর্য এটা মানুষের জন্য ক্ষতির কারণই হয়ে থাকে নবী আকরম সাল আলহি আসাল্লাম এখানে চমৎকার একটা দৃষ্টান্তের মাধ্যমে এই সৎ সংসর্গ ভালো বন্ধুত্ব এবং অসৎ সংসর্গ তথা ক্ষতিকর বন্ধুত্ব অসৎ বন্ধুত্ব দুটি বিষয়কে নবী আকরম সাল আলহি আসাল্লাম চমৎকার একটি দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন হজরতে আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যে দেখো ইন্নামা মাসালুল জালিস সালেহিওয়াল জালিস সু ভালো বন্ধু ভালো সহচর এবং খারাপ সহচর অসৎ সহচর সৎ এবং অসৎ বন্ধু এবং সহচরের দৃষ্টান্ত হলো কাহামিল মিস্ক ওয়ানা আফিখিল কি দৃষ্টান্ত হলো কেমন যেমন সুগন্ধি বহনকারী এবং আতরের যে ব্যবসায়ী তার অনাফিল কির আর যে হলো কামার যে ওই যে কামার যারা লোহা পিটায় কামারখানায় কাজ করে তাদের দৃষ্টান্ত একজন হলো আতর বা সুগন্ধি পারফিউম এগুলোর ব্যবসা করে এগুলোর কাজ কারবার করে তাকে বলা হয় হামেলুল মিস্ক যে মিস বহনকারী আরেকজন হল নাফিকুল কির যে কামারখানায় কামারের সেই আগুনের মধ্যে কামারের চুলার মধ্যে যে ফুৎকার করতে থাকে সবসময় সৎ বন্ধু দৃষ্টান্ত হল হামিলুল মিস্ক যে পারফিউম বহনকারী আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো নাফেকুল কির যে কামারখানার মধ্যে কামারখানার সেই কয়লার আগুনের মধ্যে যে ফুৎকার করতে থাকে এরপরে নবী আকরম সাল আলহি আসালাম নিজেই বলেছেন তুমি যদি হামিরুল মিসকের কাছে যাও যে পারফিউম বহনকারী পারফিউম এর বিক্রেতা যে তুমি যদি তার কাছে যাও তাহলে ইম্মা ইহজিকা হয় সে তোমাকে এমনিতেই কিছু আতর বা কিছু পারফিউম দিবে তোমার সঙ্গে যদি তার কোনো ভালো সম্পর্ক থাকে বন্ধুত্ব থাকে তাহলে সে তোমাকে গিফট করতে পারে ও ইম্মা আন্তাপ্তা আমিন হু অথবা তুমি তার কাছ থেকে পারফিউম আতর কিনবে তুমি তার কাছে পারফিউম খরিদ করবে এটাও হতে পারে তাহলে সে যদি দেয় তাহলে তুমি সুগন্ধি পাবে সে যদি তোমাকে না দেয় তুমি যদি কিনে নাও তাহলে এর বিনিময়েও তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে সে দিলেও না তুমি কিনলেও না তবুও তুমি কিন্তু তার দোকানে কিছুক্ষণ সময় বসে থাকার কারণে তোমার শরীরের মধ্যে পারফিউমের একটা সেন্ট চলে আসবে তুমি সুবাস পাবে সুবাস থেকে তুমি কিন্তু কখনোই বঞ্চিত হবে না ইম্মা আন্তঃসিয়াহু ইম্মা আমিন তুমি সেখান থেকে সুবাস পাবে তোমার মন প্রফুল্ল হবে এবং তুমি সেখান থেকে বের হয়ে আসার পরেও তোমার শরীরের মধ্যে তোমার কাপড় চোপড়ের মধ্যে কিছুটা সেন্ট লেগে থাকবে তার কিছুটা রেশ পাওয়া যাবে ওয়ানাফেকুল কির আর যদি তুমি সেই কামারের দোকানে যাও তাহলে কি হবে ইম্মা ইহার্রেকা সিয়াবাক হয় কামারের আগুনের ফুলকি এসে তোমার শরীরে কাপড় চোপড় পুড়িয়ে দিবে ওয়া ইম্মা আন্তাজিদা মিনহু যদি তাও নাও হয় তুমি যদি সেফ থাকতে পারো নিরাপদ থাকতে পারো কামারের সেই চুলার আগুন থেকে তবুও ন্যূনতম তুমি সেখান থেকে কিছু দুর্গন্ধ তো পাবেই তাহলে তুমি যদি যে পারফিউম বহনকারী যে সুগন্ধি বহনকারী তার সঙ্গে যদি তোমার সম্পর্ক হয় তাহলে তুমি ন্যূনতম কমপক্ষে সুগন্ধ পাবে এখানকার মিনিমাম প্রাপ্তিটা হলো সুগন্ধি আর ওখানকার মিনিমাম তোমার ইফেকশনটা হলো দুর্গন্ধ নবী আকরম সাল আলী আসাল্লাম চমৎকার এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে যারা সৎ নেককার তাদের সাহচর্য তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে চলাফেরা করা আর কিছু না হোক কমাস কম তাদের কাছ থেকে কিছু ভালো আইডিওলজি পাওয়া যাবে তাদের কাছ থেকে কিছু সুন্দর উপদেশ পাওয়া যাবে তাদের সাথে কিছুটা সময় ভালো পথে কাটবে তাদের সঙ্গে যতটা সময় তোমার কাটবে ভালো পথে কাটবে অন্তত ওই সময়টুকুতে তুমি পা পঙ্কিলতা অনিষ্টতা অন্যায় এবং অপরাধ থেকে তুমি মুক্ত থাকতে পারবে আর যদি তোমার অসৎ বন্ধু হয় তাহলে তুমি নিজেকে যতই অসৎ বন্ধুদের অনিষ্টতা থেকে তুমি রক্ষা করো যতটাই তুমি রক্ষা করো মিনিমাম এটুক থেকে তুমি কখনোই রক্ষা করতে পারবে না যে তুমি সেখানকার কিছু দুর্গন্ধ তোমাকে ভোগ করতেই হবে অর্থাৎ তাদের সঙ্গে যতটুকু সময় তোমার কাটবে সেই সময়টুকু দেখা যাবে অন্তত কোনো ভালো কাজে সৎ কাজে নেক কাজে কাটবে না এভাবে এটাই আল্লাহ নবী সাল আলহি আসাল্লামের হাদিসের বাস্তবতা আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে দিবালকের ন্যায় এর বাস্তবতা স্পষ্ট হয়ে ধরা দেবে সুপ্রিয় দর্শক সে কথা আমরা একটু পরে বলবো এর আগে ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি সকলের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা The Prodigy Dai of Islam Farif Naik I challenge any human being point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naaste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বৃদ্ধির আগে আমরা বলছিলাম নবী করিম সাল আলহি আসালামের হাদিস যেভাবে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে সৎ বন্ধুত্ব অসৎ বন্ধুত্বের দৃষ্টান্ত উন্মুক্ত করে দিয়েছে এবং আজকে যদি আমরা আমাদের চারিপাশে তাকাই আমাদের সমাজ আমাদের পরিবেশ এবং বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন নতুন যে প্রজন্ম উঠতি বয়সে যারা আমরা যদি আমাদের এই প্রজন্মের প্রতি তাকাই তাহলে আমাদের এই উভয়টি দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসে কিছু এলাকায় অনেক কোনো কোনো জায়গায় এমন একটা সার্কেল গড়ে উঠে যারা ভালো দিনের কাজ করে ভালো কাজ করে ভালো উদ্যোগ নেয় সুন্দর উদ্যোগ নেয় সমাজ দেশ জাতির কল্যাণে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে যারা ভূমিকা নেয় এমন একটা সার্কেল অনেক জায়গায় গড়ে উঠতে দেখা যায় তো এদের সঙ্গে যারা উঠা বসা করে এদের সঙ্গে যারা চলাফেরা করে দেখা যায় যে তারা না চাইলেও ধীরে ধীরে তাদের মধ্যে একটা পরিবর্তন আসে খোদা ভীতি তাদের অন্তরের মধ্যে আসে তারা কিছুটা ধর্মের দিকে অগ্রসর হয়ে আসে ইসলামের দিকে তারা অগ্রসর হয়ে আসে তারা সালাতের দিকে ধাবিত হয় পক্ষান্তরে এই সমাজে আবার আমরা দেখতে পাই নানা ধরনের একটা বখাটেদের গ্রুপ গড়ে উঠে ওদের সঙ্গে কোনো ভালো মানুষ যদি চলাফেরা করে তাহলে তারা আস্তে আস্তে সেই বিপদগামী হতে শুরু করে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এই যে বন্ধুত্বের যে প্রভাব এটা ব্যাপকভাবে সমাজের তরুণ প্রজন্মকে আজকে মিসগাইড করছে আজকে বিশেষভাবে নানা ধরনের মাদক দ্রব্য এবং মাদকের যে গ্রাস করাল গ্রাস গোটা প্রজন্মকে আজকে তারা কুড়ে কুড়ে খাচ্ছে গ্রাস করে নিচ্ছে এবং এই মাদকে ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এইভাবে আজকে তরুণ তরুণী তারা অসৎ সংসর্গে পড়ে যাচ্ছে ফ্রেন্ড সার্কেল তাদের খারাপ হচ্ছে এবং সেই ফ্রেন্ড সার্কেলে পড়ে প্রথমত তারা শখের বশবর্তী হয়ে বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করছে হেরোইন সেবন করছে ফেন্সিডিল সেবন করছে অথবা এই জাতীয় শখের বশবর্তী হয়ে তারা কোনো মাদক গ্রহণ করছে এরপরেই কিন্তু এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে এবং একসময় তারা মাদকাসক্ত হয়ে তাদের অপার সম্ভাবনাময় ফুলের মতো সুন্দর জীবন অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে এটা আজকের সমাজের বড় অভিশাপ হিসেবে দেখা দিচ্ছে কাজে আমাদের অভিভাবকদের কাছকে ব্যাপারে সতর্ক হওয়া উচিত যারা সমাজবোদ্ধা আমাদের এ ব্যাপারে আরও সতর্ক এবং আরও আমাদের কঠোর হস্তে এই ধরনের পরিস্থিতিকে দমন করা উচিত এবং ঘরে ঘরে আমাদের সতর্ক হওয়া উচিত যেন আমাদের সন্তানরা এই ধরনের কোনো অসৎ সংসর্গে এমন কোনো বখাটে গ্রুপের সাথে যেন তারা একাকার না হয়ে যায় সামাজিক বড় বড় অপরাধগুলো আজকে থেকে গড়ে উঠছে ছোট ছোট অল্প বয়সের বারো বছর চোদ্দ বছরের ছেলেরা তারা রাহাজানি করছে তারা ছিনতাই করছে এমন সংবাদ আমরা দেখছি যে তারা খুন করছে সাধারণ সাধারণ বিষয় নিয়ে মানুষ খুনের মতো ঘটনা ঘটছে এবং সেটা খুব ছোট ছোট বাচ্চা বয়সী ছেলেরাও বারো চোদ্দ বছরের ছেলেরা পেলেরাও আজকে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এটার মূল সূত্রটা হলো ওই অসৎ সংসর্গ থেকেই যে ওভাবেই একটা সম্ভাবনাময় সন্তান সে কিন্তু অন্ধকার পথের দিকে পা বাড়াচ্ছে কাজেই সৎ সংসর্গ ভালো বন্ধুত্বের ব্যবস্থা যদি না করা যায় এবং অসৎ সংসর্গ থেকে যদি সন্তানদেরকে রক্ষা না করা যায় তাহলে সমাজ বিপর্যস্ত হবে আমাদের সমাজ যে পথে ধাবিত হচ্ছে এই পথ এটা গোটা সমাজকে গোটা জাতিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে ছাড়বে প্রিয় দর্শক কাজেই বন্ধুত্বের এই ব্যাপারগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করব যেন অসৎ বন্ধুত্ব আমাদের জীবনে না আসে সৎ এবং কল্যাণকর বন্ধুত্বই যেন আমরা অবলম্বন করি ইমাম আবু হামেদ আল গজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে খামসু খিসাল পাঁচটি গুণ লক্ষ্য রাখা উচিত এবং পাঁচটি গুণ যেই বন্ধুর মধ্যে থাকবে সেই বন্ধুই হলো প্রকৃত অর্থে সৎ বন্ধু উপকারী বন্ধু কল্যাণকর বন্ধু বন্ধুদের মধ্যে বন্ধুত্ব গ্রহণ করার আগে এই গুণগুলো লক্ষ্য রাখা উচিত এক নম্বর হলো আকেলান যে বন্ধু বুদ্ধিমান চৌকস হওয়া উচিত হুসনাল খুল উত্তম চরিত্রের অধিকারী হওয়া উচিত যে উত্তম চরিত্রবান তার সঙ্গে বন্ধুত্ব হওয়া উচিত গায়রা ফাসেকিন যে ফাসেক নয় ক্ষুদাদ্রোহী নয় আল্লাহর হুকুম ব্যাপকভাবে লঙ্ঘনকারী কবিরা গুনাহের সঙ্গে সম্পৃক্ত এমন লোক না হওয়া উচিত ওলা মুক্তাদি আইন যারা বিদাহ এর সঙ্গে সম্পৃক্ত যারা বিদাত শিরিক বিদাতের সঙ্গে যারা সম্পৃক্ত এমন মানুষ তারাও বন্ধুত্বের উপযুক্ত নয় এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না এবং ওয়ালা হারিয়েছেন আলা দুনিয়া দুনিয়া লোভী কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে না কারণ তার বন্ধুত্ব আমাকেও আস্তে আস্তে দুনিয়ার প্রতি লোভী করে তুলবে লোভ লোভে পাপ পাপে মৃত্যু এভাবেই লোভের বশবর্তী হয়ে আমার জীবনটাও ধ্বংসের দিকে ধাবিত হতে পারে জাফর সাদক রদি আল্লাহ তালা আনহু তিনিও বলেছেন যে বন্ধুর মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তিনি বলেছেন বন্ধু যে ব্যক্তি হতে পারে না এক নম্বর আল কাজাব কোনোদিন মিথ্যাবাদীকে বন্ধু হিসেবে গ্রহণ করা যেতে পারে না দুই নম্বর হলো আল আহমাক যে নির্বোধ নির্বোধ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয় নির্বোধ বন্ধু হলে কি হবে জাফর সাদেক বলছেন ইউরিদ আইয়ান ফাঁকা ফায়াদুর্রা সে তোমার ভালো করতে চাইলেও নির্বোধ তোমার ক্ষতিই করবে কাজে এই জন্য বন্ধু হিসেবে গ্রহণ করার আগে আকল বুদ্ধিমত্তা এটা দেখে নেওয়া উচিত সেভাবে বন্ধু হলে ভালো আর যদি কোনো ব্যক্তি সহজ সরল হয় সেটা সহজ সরলতা এক জিনিস বোকামি আরেক জিনিস সেটা তাকে তার সহ সাহচর্য অবলম্বন করা যেতে পারে কিন্তু তার সেই চরিত্রের দ্বারা নিজের যেন ক্ষতি না হয় তার সেই বৈশিষ্ট্য যেন নিজের প্রভাব সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে চতুর্থ হলো আল বাখিল কৃপন কৃপন ব্যক্তি ভালো বন্ধু হতে পারে না এবং লাস্টলি আল ফাসেক যে ফাসেক হয় ক্ষুদাদ্রোহী হয় অন্যায়কারী হয় তাকেও বন্ধু হিসেবে গ্রহণ করা যেতে পারে না এভাবে আল জুবান আরেকটি কথা জাফর সাদেক বলেছেন যে ভীরু কাপুরুষ সৎসাহস যার নাই বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্যে যে ভালো কথা বলতে পারে না ভালো কাজ করতে পারে না উপদেশ দিতে পারে না এমন লোক ভালো বন্ধু হতে পারে না এই জন্য এই সকল বিষয়গুলিকে লক্ষ্য রেখে যদি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা হয় তাহলে এই বন্ধুত্বটা হবে এমন বন্ধুত্ব যেটা দুনিয়া এবং আখেরাত ইহকাল এবং পরকালে কল্যাণ বয়ে আনবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আর যদি এভাবে বিবেচনা না করে অসৎ এবং অন্যায়কারী ফাসেক ফাজের পাপাচারী ক্ষুদাদ্রোহী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যদি বন্ধুত্ব গড়ে উঠে তাহলে সেই বন্ধুত্ব কিন্তু পর্যায়ক্রমে আমাকে এবং আপনাকে আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই জন্য সুপ্রিয় দর্শক আমরা দুই পর্বে আলোচনা করলাম আলাকাতুস সাদাকাহ নিয়ে অর্থাৎ বন্ধুত্বর সম্পর্ক যেটা মানুষের জীবনে অপরিহার্য এবং এই সম্পর্ক ছাড়া মানুষের জীবন চলতে পারে না এজন্য ইসলাম এই স্বাভাবিক সম্পর্ককে এবং স্বাভাবিক সম্পর্কের দুয়ারকে রুদ্ধ করে দিতে চায়নি কারণ ইসলাম মানুষের স্বাভাবিকতাকে স্বীকার করে ইসলাম মানুষের স্বাভাবিক যেই তবেই এবং মানুষের স্বাভাবিক যে চাহিদা সেই চাহিদাকে সুন্দরভাবে পূরণ করার চেষ্টা করে তার যে অকল্যাণকর ধারা তা থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য ইসলামের উদ্যোগ রয়েছে কাজেই ইসলামের যে শিক্ষা ইসলামের যে আদর্শ ইসলামের যে বক্তব্য সে অনুযায়ী যদি আমরা বন্ধুত্বের সম্পর্ক এবং এই রিলেশনকে যদি আমরা মেনটেন করতে পারি সেক্ষেত্রে এটা হবে সেই সাহচর্য যেই সাহচর্যের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন সৎ লোকদের সংসর্গ অবলম্বন করো এই সংসর্গের মাধ্যমেই তাদের সাহচর্যের মাধ্যমে তাদের সঙ্গে চলাফেরা করার মাধ্যমেই মানুষের অন্তরের মধ্যে ক্ষোধাভীতি এবং তাকবার মতো সুমহান গুণ অর্জিত হয় সুপ্রিয় দর্শক একটি শান্তির সমাজ গঠন করতে হলে যে সকল সম্পর্কগুলোর কথা আমরা বারবার বলছি যে আলাকাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং সেটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে তেমনিভাবে আলাকাতুল জিবার যে মানুষের প্রতিবেশের যে সম্পর্ক সেই সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং সর্বশেষ আলাকাতুল সাদাকা যেটা আজকে আমরা আলোচনা শেষ করব যে আলা কাত সাদাকা বন্ধুত্বের সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে হবে এরপরে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আলা কাহানি আলোচনা করব সেটি হলো আল আলাকাতু মাহাম্মাতিল মুসলিমিন মুসলিম হিসেবে মুসলিমের সঙ্গে কি সম্পর্ক থাকা উচিত এটা একটি সুন্দর সমাজ বিনির্মাণে যে সকল সম্পর্ক ইসলাম গুরুত্ব দিয়েছে গুরুত্ব আরোপ করেছে তার মধ্যে চতুর্থ সম্পর্ক হলো আল আলা কাতুমা আহমদুল মুসলিমিন আর আরেকটি হলো আল আলা কাতু বিগাইল মুসলিমিন পরবর্তী পর্বগুলোতে আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero euro account number zero double one three two three